أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ ইসলাম যেমনিভাবে পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রীতির সম্পর্ক টিকিয়ে রাখার প্রতি জোর দিয়েছে তেমনিভাবে পরস্পরের সম্পর্ক ছিন্ন করার ভয়াবহ গুণার সম্পর্কেও সতর্ক করেছে সত্যিকার অর্থে যদি দুজন মুমিন একে অপরকে ভালোবাসে তবে ছোটোখাটো ভুল ত্রুটি তাদের ভালোবাসায় চির ধরাতে পারে না কেন আল্লাহর জন্য ভালোবাসার বন্ধন কোনো একজনের দোষের কারণে ছিন্ন হয়ে যাওয়ার মতো নরবরে নয় ইসলাম মানুষের মানবিক স্বভাব সম্পর্কে খুব ভালোভাবে অবগত ইসলাম জানে মানুষের মনে রাগ ও মান অভিমান আসাটা মোটেই অস্বাভাবিক নয় তাই অভিমান ও রাগের আগুন নিভিয়ে ফেলার একটি সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে এই সময়সীমার ভেতর ঝগড়াকারী দয়ের কোনো একজন বা উভয়জন অগ্রসর হয়ে বিবাদ মিটিয়ে ফেলতে হবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর রাগ করে থাকা হারাম সাহি বোখারিতে এসেছে রাসুল আলী হাসাল্লাম ইরশাদ করেন লাহিল্লুলিরাজুলিন আইয়াহজুরা আখাহু ফাওকা ইয়াল ইয়ালতাকিয়ান ফাইয়ারিদু হাজা ওয়াইয়ারিদু হাদা ওয়াখাইরুহুমা আল্লাদি ইয়াবদা উবিস সালাম কোনো মুসলিম ব্যক্তির জন্য অপর মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের অধিক রাগ করে কথা না বলে থাকা এবং সাক্ষাৎ হলে একজন এদিকে অপরজন ওদিকে তাকিয়ে থাকা বৈধ নয় আর তাদের মধ্যে সেই উত্তম যে প্রথমে সালাম দেয় দুই বিবাদকারীর মধ্যে সেই উত্তম যে প্রথমে সালাম দিয়ে বিবাদের মীমাংসা করে ফেলে এবার অপর ভাই যদি সালামের উত্তর দেয় তাহলে মীমাংসা করার স্বভাবে উভয়জন শরিক হবে আর যদি সালামের উত্তর না দেয় তাহলে প্রথম জন সম্পর্ক ছিন্ন করা ও রাগ করে কথা না বলে থাকার পাপ থেকে মুক্তি পাবে কিন্তু যে সালামের উত্তর দেয়নি সে একাই গুনাহগার থাকবে আদাবুল মুফরাদে বর্ণিত একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন لا يحل لرجل أن يهجر مؤمنا فوق ثلاثة أيام فإذا مرت ثلاثة أيام فليلقه فليسلم عليه فإن رد عليه السلام فقد اشتركا في الأجر ওয়া ইনলাম ইয়ারুদ্দা আলাই ফকাত বারি আল মুসলিম মিনাল হিজরা কোনো ব্যক্তির জন্য কোনো মুমিনের সাথে তিন দিনের অধিক সম্পর্ক ছেদ করে থাকা বৈধ নয় তিন দিন অতিবাহিত হয়ে গেলে তার সাথে সাক্ষাৎ করে তাকে সালাম করবে যদি সালামের উত্তর দেয় তাহলে উভয়জন সাওয়াবের মধ্যে শরিক হবে আর যদি সালামের উত্তর না দেয় তবে প্রথম জন সম্পর্ক ছিন্ন করার পাপ থেকে মুক্তি পেয়ে যাবে প্রিয় ভাই মনে রাখবেন ইসলামী শরিয়ায় মুসলিমদের তারবিয়তের ভিত্তি পারস্পরিক ভালোবাসা নৈকট্য হৃদ্যতার উপর প্রতিষ্ঠিত তাই প্রকৃত মুসলিমের অন্তরে অপর মুসলিমের প্রতি কোনোরূপ শত্রুতা হিংসা বিদ্বেষ ও ঘৃণাবোধ থাকে না সরি কারণ ছাড়া কেবল ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ কিংবা ফেখে একতেলাফের কারণে কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না বিভ্রান্ত মুসলিম ভাইদের প্রতি অন্তরে দরদ ও মোহাব্বত রাখতে হবে তাদেরকে আন্তরিকভাবে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন يا رب العالمين